কতিপয় দুর্নীতিবাজ ভণ্ড মানুষ খাচ্ছে লুটে এ দেশটাকে সমাজের অসঙ্গতি বলতে গেলেই বলবে আমায় তুই বেটাকে কতিপয় বাজ ভণ্ড মানুষ খাচ্ছে লুটে এদেশটাকে সমাজের অসঙ্গতি বলতে গেলেই বলবে আমায় তুই বেটাকে তুই বেটাকে তুই বেটাকে আমি ভাই খুব কিছু নই আমি ভাই খুব কিছু নই আমি ভাই খুব কিছু নই আত্মভোলা পথ চলা এক শিল্পী কবি চলি তাই চলার পথে আড়াল হাতে চুপটি করে দেখছি সবই দেশে হয় চলছে কেবল জবর দখল দুর্নীতি আর খুন খারাবি দেখে সব খেই হারিয়ে যাই পালিয়ে দুঃখ জ্বালা বলবো কাকে দেখে সব খেই হারিয়ে যাই পালিয়ে দুঃখ জ্বালা বলবো কাকে লাগে ভয় কখন কি হয় লাগে ভয় কখন কি হয় লাগে ভয় কখন কি হয় ধরলে বেশি পড়ব নিজেই কোন বিপাকে সমাজের অসঙ্গতি বলতে গেলেই বলবে আমায় তুই বেটাকে তুই বেটাকে তুই বেটাকে দেখেছি কোর্ট কাচারি দেখেছি কোর্ট কাচারি দেখেছি কোর্ট কাচারি পুকুর চুরি করেও মানুষ পাচ্ছে ছাড়া দু টাকার পকেট মেরে রাস্তাঘাটে কিলমোড়া খায় চোর বেচারা পুলিশের নাকের গোড়ায় রক্ত ঝরায় সন্ত্রাসীদের চাক্কু ছোড়া বুঝি না আমজনতা বকরি ভেড়া কোন প্রাণীকে পুলিশ ডাকে বুঝি না আমজনতা বকরি ভেড়া কোন প্রাণীকে পুলিশ ডাকে প্রশাসন গডফাদারের প্রশাসন গডফাদারের প্রশাসন গডফাদারের হুকুম তামিল করতে লাগাম পড়ছে নাকে সমাজের অসঙ্গতি বলতে গেলেই বলবে আমায় তুই বেটাকে তুই বেটা भेटा के तु बेटा के কলেজের ক্যাম্পাসে ওই কলেজের ক্যাম্পাসে ওই কলেজের ক্যাম্পাসে ওই বাদ দিয়ে বই আড্ডা মারে ছোকরা ছড়ি মাদকের নেশায় কেশোর কম বয়সেই খায় সিগারেট চোদ্দ কুড়ি মেয়েদের ফ্যাশন দেখে লজ্জা পেয়ে হোচট খেয়ে আছড়ে পড়ি মনে হয় রং চেহারায় নয়তো মানুষ আস্ত বানর সাজ পোশাকে মনে হয় রং চেহারায় নয়তো মানুষ আস্ত বানর সাজ পোশাকে নিজেদের সংস্কৃতি সব নিজেদের সংস্কৃতি সব নিজেদের সংস্কৃতি সব বাদ দিয়ে লোক করছে কবল পশ্চিমাকে সমাজের অসঙ্গতি বলতে গেলেই বলবে আমায় তুই বেটাকে তুই বেটাকে তুই বেটাকে এদেশের লক্ষ যুবক এদেশের লক্ষ যুবক এদেশের লক্ষ যুবক কাজ না পেয়ে বেকার হয়ে ঘুরছে শেষে নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ভারী দেশপ্রেমিকের ছদ্মবেশে অফিসের সাহেব পিয়ন সবাই এখন ঘুষ চেয়ে নে মুচকি হেসে বুঝি না মুখ বুঝে সব বিজ্ঞ সমাজ কোন কারণে নীরব থাকে বুঝি না মুখ বুঝে সব বিজ্ঞ সমাজ কোন কারণে নীরব থাকে কত কত আর বলবে আমায় কত আর বলবে আমায় কত আর বলবে আমায় চুপ করে থাক তুই বেটাকে তুই বেটাকে কত আর বলবে আমায় চুপ করে থাক তুই বেটাকে তুই বেটাকে আমি ভয় সেই সে মানুষ হারিয়ে গেলে সবাই মিলে খুঁজবে যাকে আমি ভয় সেই সে মানুষ হারিয়ে গেলে সবাই মিলে খুঁজবে যাকে আমি ভয় সেই সে মানুষ হারিয়ে গেলে সবাই মিলে খুঁজবে যাকে আমি ভয় সেই সে মানুষ হারিয়ে গেলে সবাই মিলে খুঁজবে যাকে আমি ভয় সেই সে মানুষ হারিয়ে গেলে